বাংলায় আমার যান বাংলায় আমার প্রাণ বাংলা খোদার দান বাংলাদেশের নাম সোনার চেয়ে খাটিয়ে বাংলাদেশের নাম সোনার চেয়ে খাটিয়ে বাংলাদেশের নাম সাজানো গোছানো এই চারণ ভূমি মায়াবী আকাশ নানু জল তুমি সাজানো গোছানো এই চারণ ভূমি মায়াবী আকাশ নানু জল তুমি তুমি পে প্রেমিছে কত যে মহান তুমি পে প্রেমিছে কত যে মহান সুন্দর চেয়ে খাটিয়ে বাংলাদেশের নাম সুন্দর চেয়ে খাটিয়ে বাংলাদেশের নাম বাংলায় আমার জান বাংলায় আমার প্রাণ বাংলা খোদার দান বাংলাদেশের নাম সোনার চেয়ে খাটে বাংলাদেশের নাম সোনার চেয়ে খাটে বাংলাদেশের নাম বোঝাবো কি করে তোমাকে আমি তোমারি বুকে কত সাই তো দামি বোঝাবো কি করে তোমাকে আমি তোমারি বুকে কত সাইত দামি তুমি সোনা মুক্তি সেনা তোমার অবদান দামি সোনা মুক্তি সেনা তোমার অবদান সোনার চেয়ে খাটে এই বাংলাদেশের নাম সোনার চেয়ে খাটে এই বাংলাদেশের নাম আকারে ছোট তুমি প্রকারে বড় বিশ্ববাসীর মাঝে তুমি ছড়িয়ে পড়ো আকারে ছোট তুমি প্রকারে বড় বিশ্ববাসীর মাঝে তুমি ছড়িয়ে পড়ো তোমার বুকে মাথা রেখে ঘর্বিত হয়ে প্রাণ তোমার বুকে মাথা রেখে গর্বিত হই প্রাণ সোনার চেয়ে এই বাংলাদেশের নাম সোনার চেয়ে এই বাংলাদেশের নাম বাংলায় আমার যান বাংলায় আমার প্রাণ বাংলা খোদার দান বাংলাদেশের নাম সোনার চেয়ে খাটিয়ে বাংলাদেশের নাম সোনার চেয়ে খাটিয়ে বাংলাদেশের নাম সোনার চেয়ে খাটিয়ে বাংলাদেশের নাম